الحمد لله نحمده ونستعينه من من يهده يهده الله الله الله فلا فلا له له ومن هادي لا لا وحده شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الامور محدثتها وكل محدثه بدعه وَكُلَّ بِدَعْتٍ زَلَالَ وَكُلَّ زَلَالَةٍ فِي النَّارُ أعوذ بالله من الشيطان الرجيم وإن أمسسك الله بدر فلا كاشف له وإن أمسسك الله بدر فلا كاشف له قال أنزعها فإنها لا تزيدك إلا وهنا وإنها لمت وهي عليك ما أفلحت أبدا রাহু আহমদ বেসানাদিন সাহেব সম্মানিত মসজিদের মুসল্লি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসুলের উপর সাল্লাহ আলি ওসাল্লাম আজ জুমার খোদ্বায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় শির্কের ধরন কিভাবে সমাজে শির্ক হয়ে থাকে পীর ফকির দরবেশ কুতুব গাউস কবর মাজার খানকা আস্তানা কড়ি শামক বিভিন্ন ধরনের মাধ্যমে মানুষ বিভিন্ন সময়ে যে শির করে থাকে তার এক সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ সময়ের গতিতে সামনের জমাই খুদ্া হবে চিকিৎসা ও ঝাড়ফুঁক চিকিৎসা কী জিনিস চিকিৎসা কিভাবে হয় ঝাড়ফুঁক কতটুক বৈধ এ ব্যাপারে আমরা পরবর্তী জমায় এক সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ আজকের জন্য মহান আল্লাহ বলেন ফালা কাশফালাহু ইল্লা হুয়া মানুষের উপরে যদি কোনো সমস্যা নেমে আসে বালা মুসিবত যে কোনো সমস্যা যদি মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে নেমে আসে তাহলে তাকে দূর করার মতো পৃথিবীতে কেউ নেই কোনো কিছু নেই একমাত্র তিনি ছাড়া কারো মাধ্যম দিয়ে তা দূর করা যায় না কোনো কিছু ব্যবহার করে তা দূর করা যায় না রোগ মুক্তির জন্য কোনো কিছু ব্যবহার করা কোনো কিছুর নিকটে আশ্রয় নেওয়া কোনো কিছুকে ঝুলানো সম্পূর্ণরূপেই শির একথা আল্লাহ তালা খোলাখলিভাবে বলেছেন মানুষের উপরে যদি কোনো ব্যথা বেদনা রোগ সমস্যা নেমে আসে তাহলে তাকে দূর করার মতো আল্লাহ ছাড়া কোনো কিছু নেই কোনো ব্যক্তি নেই এ কথা আল্লাহ তালা বলেন পরের বাক্যে আল্লাহ তালা বলেন ওয়াইয়াম সাসকা বেখাইরিন আর যদি আপনার কাছে কল্যাণ নেমে আসে আলা কুল্লি শাইন কাদির তাহলে তিনি সর্বশক্তিমান পরের বাক্য কেমন হলো আপনার উপরে যদি কল্যাণ নেমে আসে ব্যবসা বাণিজ্য ভালো হয় ছেলে মেয়ে ভালো হয়ে যায় কোনো অশান্তি না থাকে গাড়ি বাড়ি সুন্দরভাবে চলে সর্বধরনের যদি কল্যাণ নেমে আসে তাহলে আল্লাহ আল্লাহতালা সর্বশক্তিমান এই কথাটা বললে আল্লাহ কি বললেন আল্লাহ এটা বলতে চাইলেন যে আপনি নিশ্চিত থাকবেন কারো কোনো দুর্বল পরিকল্পনায় কারো কোনো জাদুটো নাই কারো কোনো কমন্ত্র নাই কারো কোনো ক্ষমতা দিয়ে আপনার কল্যাণ বন্ধ হবে না কেন এইটা চালু করেছেন সর্বশক্তিমান অত্র আয়াতটি মানুষ বুঝে কে পালন করে কে প্রথমত মানুষ বুঝেই না পালন করা জিনিসটি পরে আগের বাক্যে আল্লাহ তালা বলছেন মানুষের উপরে যদি কোনো সমস্যা ব্যথা বেদনা রোগ ব্যাধি যে কোনো সমস্যা নেমে আসে তা দূর করার জন্য একমাত্র আল্লাহ ছাড়া কোনো মাধ্যম নাই পৃথিবীতে না কোনো চিকিৎসা না কোনো ব্যক্তি না কোনো ঔষধ কোনো কিছুর মাধ্যমে তা দূর করা সম্ভব নয় তবে তিনি পারেন আর তিনি যে পদগুলি অবলম্বন করেছেন সেই পদ দিয়ে পারেন এরপরে আল্লাহ তালা বলছেন যে কোনো মানুষের উপরে যদি কল্যাণ নেমে আসে সার্বিকভাবে যদি দুনিয়াবি সুবিধা ভোগ করে তো আল্লাহ তালা সর্বশক্তিমান এইটা বলে আল্লাহ কি বললেন এই পরের অংশ কেন আল্লাহ বললেন যে আল্লাহ সর্বশক্তিমান আপনার ভালো অবস্থাকে মানুষ যে কোনো পরিকল্পনা করে ঠেকাতে পারবে না এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন তাই আল্লাহ বললেন যে কারো প্রতি যদি কল্যাণ নেমে আসে তাহলে আল্লাহ হলেন সর্বশক্তিমান কল্যাণ নেমে আসে তাহলে তিনি সর্বশক্তিমান এইটা বললেন কেন তার মানে আপনাকে নিশ্চিত করতে চাচ্ছেন আপনার এই ভালো অবস্থাকে মানুষ কোনো পরিকল্পনা করে সরাতে পারবে না যদি সরেই যাই তাহলে আপনারই কোনো মন্দ কর্ম আছে কেন আল্লাহ রসুল বলছেন ইয়া কল মাসিয়াতা ফাইনাবিল মাসিয়াতে হাল্লা সাকাতুল্লাহ হে তোমরা আল্লাহর নাফারমানি থেকে বেঁচে থাকো নাফারমানি করলে গজব নেমে আসবে টাকা বেশি হলেই যদি জুয়া খেলতে যায় মানুষ বিদেশে টাকা বেশি হলেই যদি জেনা বেড়ে যায় তাহলে তো কোনো সময় বিপদ আসবে কথাই স্বাভাবিক টাকা বেশি হলেই যদি জুলুম বেড়ে যায় ক্ষমতা আসলেই যদি জুলুম বেড়ে যায় অত্যাচার বেড়ে যায় তাহলে তো কোনো একদিন ধরা খেতে হবে এ কথাই ঠিক আবু হরায়রা রাজিয়াল্লাহ তালা আনহ বলেন ইমরান ইবনে হোসাইন রাজিয়াল্লাহ তালা আনহ বলেন আন্না রাজুলান দিহি হালাকা আল্লাহর নবী একজন লোকের হাতে দেখলেন একটা অষ্টাধাতুর বালা তার হাতে আছে রসুল সাল ইসলাম তাকে জিজ্ঞাসা করলেন মাহাজিহিল হালাকা এই বালাটা কেন এই তামার বালাটা কেন তো লোকটি উত্তরে বলল হাজিহিমিনাল ওয়াহেনা আমার শরীরে দুর্বলতা আছে এই জন্য আমি বালা ব্যবহার করি আল্লাহ রসুল উত্তরে বললেন আন জেহা তাজেদ কাইল্লা ওয়াহানান তুমি এই বালাটা খুলে ফেলো নিশ্চয়ই এই বালা তোমার দুর্বলতাকেই বেশি করবে নিশ্চয় এই বালা তোমার দুর্বলতাকেই বেশি করবে এরপরে বলছেন যে ফাইন্নাকা লাও মোত্তাওয়াহিয়া আলাইকা নিশ্চয় তুমি যদি মারা যাও আর এই বালা যদি তোমার হাতে গায়ে থেকে যায় মা ফ্লাহাতা আবাদান তাহলে তুমি কখনো পরিত্রাণ পাবে না তুমি জান্নাত যেতে পাবা না তুমি জাহান নামে যাবা তুমি সুবিধার জন্য যে মাধ্যম গ্রহণ করেছ এ মাধ্যম বাতিল এ মাধ্যম শির এ মাধ্যম হারাম এ মাধ্যম কাবিরা গোনা ওকবাইবনে আমের রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন মান তাল্লাকা তামি মাতান ফালা আতাম্মাহুল্লাহু কেউ যদি মাদুলি ব্যবহার করে কখনো মাদুলি তার জন্য কল্যাণ আনতে পারে না অমান তাল্লাকা ওয়াদা আতান ফালা ওয়াদাল্লাহু কেউ যদি কড়ি রিং এই শামুক চিটাগাঙের শামুক আর ওই যে আপনার খাজা মনুদ্দিন চিস্তির কবরের পাশের শামুক কেউ যদি ব্যবহার করে অবশ্যই অবশ্যই ওই রিং এই কড়ি এই শামুক মানুষের কোনো কল্যাণ আনতে পারে না অবশ্যই এগুলি শির এগুলি হারাম এগুলি কাবিরা গুণা ওকবাইবিনা আমের রাজিয়াল্লাহ তালা আনহ বলেন আতা এলান নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম রাহাতুন একটি দল আল্লাহর নবীর কাছে আসলো ফা বায়ান নবী সাল্লাহ আলি সাল্লাম তিস আতান সেই দলের দশজন সমান রাহাত একটা দল জনের একটি দল আল্লাহর নবীর কাছে আসলো রসুল সাল্লাহ আলি সাল্লাম তাদের নয় জনের সাথে বায়াত করলেন তাদের সাথে অঙ্গীকারবদ্ধ হলেন বায়াত করলেন ওয়া তারাকা ওয়াহেদান একজনকে ছেড়ে দিলেন ফাকালু ইয়া রসুল আল্লাহ তারা বলল হে আল্লাহর নবী বায়াতা তিসাতান ওয়া তারাক্তা হাজা আপনি নয় জনের সাথে বায়াত করলেন আর একে ছেড়ে দিলেন কেন আল্লাহ রসুল উত্তরে বললেন ইন্না আলাইহা তামিমা ইন্না আলাইহে তামিমা নিশ্চয় তার গায়ে আছে তাবিজ মাদুলি এই জন্য আমি তার সাথে বায়াত করিনি তাহলে বোঝা যাচ্ছে যে কারো হাতে গলায় মাদুলি যদি বালা থাকে তাবিজ থাকে আংটি থাকে হাত বাড়াতে যদি যায় তাহলে আপনি হাতটা টেনে নেবেন আগে তুমি ওটা খোলো তারপরে রসুল সাল্লাম বায়াত করলেন না বললেন যে তার গায়ে তাবিজ আছে ভাত খালা এদাহু ফাকাতাহা লোকটি তাৎক্ষণিক হাত এই কাপড়ের মধ্যে গলার পাশে নিয়ে গিয়ে তাকে ছিঁড়ে ফেললেন ফা বায়া রসুল্লাহ সাল্লাম আল্লাহ রসুল তার সাথে বায়াত করলেন এবং বললেন ইন্না তামিমা শিরকুন অমান তাল্লাকা তামিম ফাকাত আশরাকা নিশ্চয় তাবিজ মাদুলি শির্ক যে ব্যক্তি তাবিজ মাদুলি ঝুলাবে সে শির্ক করল এই কথা তিনি বললেন রোয়াইফা ইবনে সাবেত রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলি ওসাল্লাম বললেন ইয়া রোয়াইফা লাল লাল হায়াতা সাতাতুলো বেকা বাদি রোয়াইফা শোনো হয়তো বা আমার পরে তোমার জীবন লম্বা হতে পারে হয়তো বা আমার পরেও তুমি বেঁচে থাকবা রাসুল সাল্লাহ সাল্লাম গায়েবের খবর জানেন না নইলে ওকে হয়তোবা বলছেন কেন হয়তোবা তুমি আমার পরেও বেঁচে থাকবা ফাহবেরি নাসা ওই সময়ে তুমি মানুষকে বলে দিও ওই সময়ে তুমি মানুষকে বলে দিও যে মান আকাদা লেহিয়া তাহু যে ব্যক্তি তার দাড়িতে গিরা লাগালো এই যে থার্ড পার্সেন্ট নোংরা ইতর শ্রেণীর মানুষ রাস্তাঘাটে ঘুরে দেখেন না চুলে জট লাগানো আছে দাড়ি গাঁথা আছে বাঁধা আছে এরাকে আবার এক শ্রেণীর মানুষ পূজা করে তো পূজা করবে আপনার যদি বিবেকে এত বড় পাপ ভালো কাজ বলে আপনার কাছে ভালো মনে হয় তাহলে তারা তো করতেই পারে মানুষ তো বিবেকহীন হয়ে যাবে মানুষের কাছে বিবেক থাকবেন আল্লাহর নবী বলছেন ওরা সব হয়ে যাবে আগাছা ঘাসের মতো যা তুলে ফেলতে হয় এরা মানুষই হবে এই কথা আল্লাহর নবী বলছেন তো আল্লাহর নবী বললেন মানুষ যে ব্যক্তি তার দাড়িতে গিরা লাগাবে জমা করে বেঁধে রাখবে চুলে জটা লাগাবে চুল জটালা লাগিয়ে জমা করে রাখবে আর ওয়াস্তঞ্জা বে রৌসিন আউবে বে আদমিন গোবর দিয়ে বা হাড় হাড্ডি দিয়ে ইস্তেঞ্জা করবে পবিত্রতা অর্জন করবে পবিত্রতা অর্জন করতে হবে মাটি পাথর ঢেল টিস্যু পেপার টিস্যু পেপার বিবরণে নেই আছে পাথর আছে মাটি তো মানুষ যদি হাড়হাড্ডি এবং গোবর দিয়ে পবিত্রতা অর্জন করে এই কথা বলার পরে তিনি বলছেন অমন তাল্লাকা তামিমা কেউ যদি তাবিজ মাদুলি ঝুলাই আও তাকাল্লাদা অত্রাণ অথবা পশু প্রাণীর গায়ে আপনার হার ওই কড়ি ওই শামুক গায়ে ঝুলাই যেমনটা এই এক শ্রেণীর মানুষ লাল কাপড় পরে থাকে তাদের গলায় তাদের হাতে তাদের পায়ে এই কড়ি এই রিং এই তাবিজ মাদুলি একবারে ভর্তি দেখা যায় এদেরকে যদি তুমি দেখতে পাও তাহলে বলে দিও ফাইনাল্লাহ বারিউন মিনহ নিশ্চয় আল্লাহ তার থেকে মুক্ত নিশ্চয় আল্লাহ তার থেকে মুক্ত জাহান নামে যাক ও ড্রেনে পড়ে থাক তাকে আল্লাহ দেখবেন না সে হালাল খাক সে হারাম খাক তাকে আল্লাহ দেখবেন না যাদের গলায় যাদের হাতে যাদের কোমরে যাদের পায়ে এসব কিছু থাকে রিং বালা কড়ি শামুক এগুলো ঝুলানো থাকে গায়ে গলায় এদের থেকে আল্লাহ মুক্ত এদের থেকে নবী মুক্ত এই কথা রসুল সাল্লাহ সাল্লাম বলার পরে তিনি বলছেন ইনা রোকা ও তামায়েমা ও তেওয়ালা শিরকুন নিশ্চয় ঝাড়ফুঁক করা শির্ক নিশ্চয় মাদুলি ঝুলানো শির্ক নিশ্চয় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ভাতৃত্বভাব সৃষ্টি করার যে কোনো কৌশল যে কোনো পথ হারাম কাবিরা গোনা আল্লাহ তালা বলছেন অমিন আয়তিহান খালা খালা কুমিন আনফুসুক মাজুয়া জানলে তাস কোনো আমি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের শান্তি তৃপ্তির জন্য সৃষ্টি করেছি অজালনা বাইনা কুমদাত রাহমা আমি তোমাদের দুইজনের মাঝে ভাতৃত্বভাব ভালোবাসা সৃষ্টি করেছি আর বিবাহের দিন বলতে বলেছি আল্লাহ নবী বলেছেন বারাকাল্লাহ লাকা ওয়ালাই কামা বাইনা কুমা ফি খায়রিন আল্লাহ তোমাদের দুইজনকে কল্যাণের মধ্যে রাখুক আল্লাহ তোমাদের দুইজনের প্রেম প্রীতি দাম্পত্য জীবন ভালোবাসাতে বরকত দান করুক প্রেম প্রীতিতে বরকত লাগে স্বামী স্ত্রীর ভালোবাসাতে বরকত লাগে তো এই ভাজবেতে বিবাহের অনুষ্ঠান করেন মেয়েটা কমিউনিটি সেন্টারে পতিতালয় হয়ে বসে আছে পতিতালয়ের মেয়ে বলেন তো এখানে কী বরকত হবে দুয়াই বা করবে কে কেউ যে কিছু বুঝে না সবাই যে পশু প্রাণীর মতো মনে হচ্ছে বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না একা কালানাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো স্বামী স্ত্রীর ভালোবাসার জন্য আবার কেন এখানে গেল কেন পেপার পত্রিকাতে ওই নোংরা শ্রেণীর মহিলা লিখে দিল যে আমার কাছে আসলে মনের আশা পূর্ণ হয় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করা হয় ভালোবাসা আল্লাহ তৈরি করেছেন এ কথা আল্লাহ বলছেন তা আপনি যদি তার কাছে শান্তি তৃপ্তি না নিতে চান তাকেই যদি বাজারে পাঠান চাকরি করতে পাঠান তাহলে শান্তি তৃপ্তি হবে কি করে ও তো আর একজনের পাশে তিন দিন বসলে ভালোবাসা এমনিতে গড়ে যাবে তার সাথে তখনও পরকীয় প্রেমে লিপ্ত হবেই ও যেন দুনিয়ায় দেখতে না পায় তাহলে প্রেমই নাই আপনি ছাড়া কিছু বুঝাই না যেহেতু আপনি ছাড়া ও কিছু বুঝবেই না তখন তার সার্বিক জীবন বাজি রেখে আপনাকে ভালোবাসা দিতে বাধ্য থাকবে এই ভালোবাসা কি আর এই জাদু টোনা দিয়ে শির করে এইভাবে করা যায় এই রিং দিয়ে এই তাগা দিয়ে এই কড়ি দিয়ে এই শামুক দিয়ে এগুলো কি আর করা যায় এটা কথা হলো আল্লাহ তালাকে উপেক্ষা করে আল্লাহর নবী বলছেন নিশ্চয় ঝাড়ফুঁক করা নিশ্চয় মাদুলি ঝুলানো নিশ্চয় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ভাতৃত্বভাব সৃষ্টি করার যে কোনো কৌশল সেরেক হারাম কাবিরা গুনা জীবনেও কোনো দিন স্ত্রী স্বামীকে ভালোবাসে না স্বামী স্ত্রীকে ভালোবাসে না এর জন্য কোনো পীরের কাছে কোনো মাজারের কাছে কোনো দরবেশের কাছে কোনো খানকাতে কোনো আস্থা নাই কোথাও আশ্রয় নেবেন না আশ্রয় নেবেন না সবই হারাম সবই কাবিরা গুনা কে কিছু করেছে কে জাদু করেছে কে টোনা করেছে কিছুই না সময়ের ওপরে তা সব হারিয়ে যাবে আমরা একটু বিষয়টি লক্ষ্য করি সম্মানিত দিনী ভাই আবু হরারা রাজিয়াল্লাহ বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মান্তাল্লাকা শায়ান ওকেলা ইলাইহে যে ব্যক্তি যে কোনো কিছু ঝুলাবে গায়ে যদি কোনো গাছের কাঠ টুকরা যে কোনো কিছু মান তাল্লাকা শায়ান যে কোনো কিছু যে কোনো জিনিস যদি গায়ে ঝুলানো হয় উকিলা হে তাহলে সেই ব্যক্তিকে তার কাছে আশ্রয় তার কাছে ঠেলে দেওয়া হবে তুমি তোমার গায়ে একটা কাঠ ঝুলিয়ে দিয়েছ কি যেন জঙ্গলের কাঠ অর্জুনমণির কাঠ কি যেন ইন্ডিয়ার সেই কাঠ কি যেন সৌদি আরবের সেই কাঠ টুকরা ঝুলিয়ে দিয়েছ তো এখন তুমি ওই কাঠের কাছে আশ্রয় নাও এখানে আর আল্লাহ নেই এখানে আল্লাহর কোনো দয়া রহমত নেই এ কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আল্লাহর নবী বলেন মান কাত্তা তামিমাতান মিন ইনসানিন ফাকানা কা ইদলে রাকাবাতিন কেউ যদি কারো তাবিজ মাদুলি তাগা রিং সুতা কেটে দিতে পারে তাহলে সে একটা গোলাম আজাদের নেকি পেল পারবেন বাংলাদেশে টিকতে পারবেন বাড়ি থেকে বের হলে দেখা যাচ্ছে হাজারো লাখো কোটি মানুষের আমার বড় পীর সাহেবের গলায় আছে আরে ছিঁড়ে ফেলতে না পারলে কিছু বলবেন তো রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন কেউ যদি কেটে দিতে পারে তাহলে সে গোলাম আজাদের নেকি পেয়ে গেল একজন গোলাম আজাদ মানে ওর পা হাত মুক্ত করেছে আল্লাহ তার পা হাতকে জাহান্নাম থেকে মুক্ত করেছে তার চক্ষু দেহ গোটা বডিটাকে গোলাম ছিল স্বাধীন করে দিয়েছে আল্লাহ গোটা লোকটাকে জাহান্নাম থেকে স্বাধীন করে দিয়েছে তুমি জান্নাতে যাও আমি যদি তার তাগা তার রিং তার বালা তার মাদুলি তার কড়ি তার শামুক কেটে ছেড়ে দিতে পারি তাহলে আমি এই গোলাম আজাদের নিকি পাবো এ কথার রাসুল সাল্লি সাল্লাম বলেন বিষয়টি খুব ভাববার যে কোনো গণকের কাছে আশ্রয় নেওয়া শির্ক যেমনভাবে রোগ মুক্তির জন্য যে কোনো মাধ্যম যে কোনো পথ অবলম্বন করা শির্ক রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লেসে দন ইনজান ইল্লা আনজাল আল্লাহ দা পৃথিবীতে এমন কোনো রোগ নেই যে রোগের ঔষধ আল্লাহ অবতীর্ণ করেননি প্রত্যেকটা রোগের ঔষধ আছে এ কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আর সব ঔষধের মাথা হলো কালো জিরে এ কথা আল্লাহ রাসুল বলেছেন যা পরবর্তী জুমায় আমরা বিষয়ভিত্তিক আলোচনায় বিস্তারিতভাবে বলার চেষ্টা করব ইনশাল্লাহ তবে এই বাক্যটা বলে রাখলাম যে আব্দুরাজাক সাহেবকে সাহেব কি এই কথা বললেন যে কোনো চিকিৎসা নেওয়া যাবে না আমি এই কথা বলিনি এই ধরনের যত মাধ্যম আছে রোগ মুক্তির জন্য সবই শির্ক সবই হারাম চিকিৎসা বৈধ গণকের কাছে যাওয়া শির্ক এমরান ইমরান হোসাইন রাজিয়াল্লাহ তালা আনহ বলেন হাফসা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন মান আতা রফান ফা সালাহু লম তুকবাল আনহ আরবাইনা লাইলা সলাতন আরবাইনা লাইলা লাম তুকবাল্লাহ সলাতুন আরবাইনা লাইলা কেউ যদি গণকের কাছে যায় এবং তার কাছে তার বিষয়টি জিজ্ঞাসা করে তাহলে তার চল্লিশ দিন সলাৎ কবুল হবে না কোনো গণকের কাছে কোনো ফকিরের কাছে যদি কেউ যায় মানে যাওয়াই সেরেক যাওয়াই হারাম যাওয়াই কাবিরা গুনা তাকে যদি জিজ্ঞাসা করে তাহলে তার চল্লিশ দিন সলাৎ কবুল হবে না আবহরার রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন মান আতা আর্রাফান ফাসাদ্দা খুবে একুলো কেউ যদি গণকের কাছে যায় কেউ যদি ফকির দরবেশের কাছে যায় তারপরে তাকে জিজ্ঞাসা করে তার বিষয়টি তাহলে দা কাফার বেমা উমজিল আলা মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ ইসলামের উপরে যেটা অবতীর্ণ করা হয়েছে সেটাকে অস্বীকার করলো অর্থাৎ কোরআন মাজিদকে অস্বীকার করলো গণকের কাছে যদি কেউ যায় তাহলে সেন কোরআন মাজিদকে না করে দিল বলে দিল কোরআন মাজিদ আল্লাহর বিধান নয় বলে দিল যে কোরআনকে মানি না যদি গণকের কাছে কেউ যায় তাহলে এইটা হয়ে গেল আপনাকে আমি কি দিয়ে বুঝাই গণকের কাছে যাওয়া কত বড় পাপের কাজ কত বড় হারাম কাজ যেখানে পাপ ছাড়া হারাম কাজ ছাড়া কল্যাণের কোনো আশা করা যায় না সেটা মানুষের কাছে কল্যাণ করা হয় কি করে যে কোনো ব্যক্তির কাছে পীরের কাছে অলি দরবেশের কাছে গাউসের কাছে কুতুবের কাছে আশ্রয় নেওয়া মাজারে আস্তানাতে যে কোনো স্থানে গিয়ে আশ্রয় চাওয়া শির্ক আশ্রয় চাওয়া মহাশির্ক পৃথিবীর যে কোনো ব্যক্তির কাছে যে কোনো স্থানে বাঁচতে চাওয়া আশ্রয় চাওয়া শির্ক আল্লাহ তালা বলেন কেন রেজালুম মিনাল ইনসে ইয়া ও রৌনা বেরেজালিম মিনাল জিন্নে পৃথিবীতে বহু মানুষ যারা মানুষ তারা আশ্রয় চায় জিনের কাছে যার জন্যই যখন ঝাড়ফুঁক করে তখন তারা বলে কালির দহায় লাগে অমুকের দহায় লাগে ভালো করো মন্দ করো এসব কথা বলে পৃথিবীতে হাজারো মানুষ মানুষ যারা তারা মানুষের কাছে আশ্রয় গ্রহণ করে মানুষ যারা তারা জিনের কাছে আশ্রয় গ্রহণ করে বাঁচার জন্য নিজের সুবিধার জন্য মানুষের কাছে জিনের কাছে আশ্রয় গ্রহণ করে আস্তানাতে যায় একেবারেই হারাম টোটালেই হারাম সম্পূর্ণরূপে শির রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মান নাজালাম মানজেলান যে কোনো ব্যক্তি যে কোনো স্থানে অবতরণ করল গেল যে কোনো ব্যক্তি যে কোনো স্থানে অবস্থান করল ফাকালা তারপরে বলল আউদবে কালিমাতিল্লাহি তামা মিন মা খালাকা ফালাই এজুর রহু ইয়ার্তা হেলামিন জালেকা যেখানে ও অবতরণ করছে যেখানে থাকছে যেই বাড়িতে থাকছেন যেখানে ব্যবসা করছেন যেখানে অবস্থান করলেন সেখানে যদি আপনি বলেন আউজবে কালিমাতিল্লাহি তাম্মা মিন শর্রেমা খালাকা আমি আল্লাহ তালার ওই পূর্ণ কালেমার মাধ্যমে আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে প্রত্যেক যা কিছু আল্লাহ অনিষ্ট সৃষ্টি করেছেন যা দিয়ে ক্ষতি হবে মনে করি যা দিয়ে ব্যবসার ক্ষতি হবে যা দিয়ে আমার ক্ষতি হবে যা দিয়ে ছেলেমেয়ের ক্ষতি হবে এই কথাটা যদি সে বলে অবস্থান করে ফালা রহু শাইউন পৃথিবীর কোনো কিছু তার বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না আউজুবিল্লাহেবে কালিমাতিল্লাহি তামামিন সারেমা খালাকা এই কথাটা মাঝে মধ্যে বলবেন কোনো জায়গায় অবস্থান করলে বলবেন বাড়িতে অবস্থান করলে বলবেন কোনো সমস্যা দেখলে বলবেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো প্রকার সমস্যা তার ক্ষতি করতে পারবে না যেখানে অবস্থান করছে ওই স্থান ত্যাগ করার পূর্ব পর্যন্ত এমন কোনো সাপ নেই এমন কোনো দুশ্মন নেই এমন কোনো বাঘ ভালুক নেই এমন কোনো মানুষ নাই যা তার ক্ষতি করতে পারে এ কথা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আপনি এই দোয়া পড়ে সেখানে অবস্থান করবেন আউজবে কালিমাতিল্লাহি তাম্মা মিন শারেমা খালাকা তাহলে আপনার আর কোনো ক্ষতি হবে না এই কথা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষ কেন মানুষের কাছে আশ্রয় নিল মানুষ কেন জিনের কাছে আশ্রয় নিল কোথাও আশ্রয় নেওয়াই বিপ পাপ কাবিরা গুণা শির বেশি যদি খারাপ লাগে সোরা ফালাকার সোরা নাস পড়বেন সোরা ফালাকার সোরা নাসে সর্বধরনের অনিষ্ট হতে আশ্রয় চাওয়া হয়েছে সর্বধরনের বিপদ হতে আশ্রয় চাওয়া হয়েছে সর্বধরনের বালা মুসিবত অসুখ বিসুখ রোগ ব্যাধি থেকে আশ্রয় চাওয়া হয়েছে এই দুইটি সুরাতে যে কোনো বিপদ দেখলে ঝড় বৃষ্টি দেখলে সমস্যা দেখলে দুশ্মন দেখলে সাপ ভালুক দেখলে আপনি এই সুরা দুটি পড়বেন যে কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন এ কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন পৃথিবীর কোনো ব্যক্তির কাছে কোনো আশ্রয় স্থানের কাছে আশ্রয় নেবেন না আল্লাহ ছাড়া যে কোনো মানুষের কাছে সাহায্য চাওয়া আল্লাহ ছাড়া যে কোনো মানুষের কাছে গিয়ে প্রার্থনা করা আল্লাহ ছাড়া যে কোনো মানুষের কাছে সমস্যার মুক্তি চাওয়া শির মহাপাপ আল্লাহ তালা বলেন লা তাদু তোমরা আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া প্রার্থনা করো না তোমরা আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া প্রার্থনা করো না ফামান ফালা যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া প্রার্থনা করল ফাইদান মিনা জলেমিন নিশ্চয় সে অপরাধীদের একজন নিশ্চয় সে পাপীদের একজন নিশ্চয় সে মুশরেকদের একজন নিশ্চয় সে অপরাধীদের একজন পৃথিবীর কোনো মানুষের কাছে কোনো আশ্রয় কোনো জায়গার কাছে আপনি সাহায্য চাইবেন না কোনো কিছুর কাছে কোনো ব্যক্তির কাছে সাহায্য চাওয়াই হচ্ছে শির আল্লাহ তালা বলেন মিন মাল্লা সবচেয়ে ভ্রান্ত ব্যক্তি ব্যক্তি সেই ওর চেয়ে ভ্রান্ত ব্যক্তি কে ওর চেয়ে বড় পাপি কে ওর চেয়ে মুশরে কে যে আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাইল যে কেয়ামাত পর্যন্ত তার কথাকে গ্রহণ করতে পারবে না চাইলো যার কাছে সে তাকে দিতে পারবে না এলা ইয়াউমিল কেয়ামা কেয়ামাত পর্যন্ত তাকে দিতে পারবে না আম্মান ইয়াস্তা জীব আম্মাইয়াস্তা জীবুল মুজদারায়ে যা দাহু ওয়াই একসেফু শুয়া সে কে যে বিপদগ্রস্ত ব্যক্তির বিপদকে দূর করতে পারে সে কে যে মানুষের সমস্যাকে দূর করতে পারে বিপদগ্রস্ত ব্যক্তির বিপদ কোনো পীর কোনো মরিদ কোনো স্থান কোনো অলি কোনো দরবেশ কোনো গাজী কেউ সরাতে পারবে না কোনো আস্তানা কোনো মাজার কোনো কবর কোনো বিপদগ্রস্ত ব্যক্তির কেউ সরাতে পারবে না পৃথিবীর কেউ পারবে না একমাত্র আল্লাহ ছাড়া সে কে যে সমস্যা দূর করতে পারে সে কে যে মানুষের দোয়া প্রার্থনা করতে পারে এক আল্লাহ ছাড়া এক আল্লাহ ছাড়া মানুষের কোনো সমস্যা কেউ দূর করতে পারে এ কথা বিশ্বাস রাখাই সে মুশরেক সে কখনো জান্নাতে যাবে না এই সুবিধা এ উপকার কেউ করতে পারে না শুনুন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি নিজেই না পারেন তাহলে পীর সাহেব পারেন কি করে তাহলে অলি দরবেশ গাউস কত পারে কি করে তাহলে এই আস্তানা এই মাজার এই এইগুলো পারে কি করে এটা হয় কি করে আল্লাহ রসুল বলছেন যে ফাতেমা লা উগনি আনকে শায়ান মিনাল্লাহ হ্যাঁ আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর সামনে তোমার কোনো উপকার করতে পারবো না আমি মোহাম্মদ বলছি আল্লাহর সামনে ফাতেমা আমি তোমার কোনো উপকার করতে পারবো না ফাতেমা আমি আল্লাহর সামনে তোমার কোনো উপকার করতে পারবো না মোহাম্মদ সাল্লা সাল্লাম যদি নিজে কোনো উপকার করতে না পারেন তাহলে পৃথিবীর কোনো মানুষ উপকার করতে পারেন এটা কি করে হতে পারে পৃথিবীর কোনো মানুষ নিজের সুবিধাকে দূর করতে পারবে না সে যেই হোক না কেন সে তরিকাপন্থী হোক সে দেওয়ানবাগী হোক সে যেই হোক না কেন তার অসুখ হয়ে গেলে সে নিজে ভালো করতে পারবে না হাঁটতে হাঁটতে পা ড্রেনে পড়ে গেছে সে তার পাকে রক্ষা করতে পারবে না অসম্ভব যে গাড়িতে ছিল সে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সে গাড়িকে ঠেকাতে পারবে না পৃথিবীর কোনো মানুষ পারবে না স্বয়ং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ঠেকাতে পারেননি আনাস রাজি আল্লাহ তালাহ বলেন সুজ্জান নবী সাল্লাহ আলি সাল্লাম ফাকালা কেইফা ইফলেহ কাইফা ইফলেহ কমন সাজ্জু নাবিয়াহুম বদর ওহুদের যুদ্ধে রাসুলের সামনের দাঁতগুলো ভেঙে গেছিল ঝরঝর করে রক্ত ঝরছিল তখন তিনি বলছিলেন যে কেমন করে ওই সম্প্রদায় বাঁচতে পারে যে সম্প্রদায় তাদের নবীকে জখম করে দিল সুজ্জান নবী সাল্লাহ আলি সাল্লাম ইয়ামা ওহুদের দিন আল্লাহর নবীকে জখম করা হয়েছিল শরীর দাঁত মুখ ক্ষতবিক্ষত হয়েছিল তখন তিনি বলেছিলেন কেই ফ্লেহ কমন সেই জাতি সেই সম্প্রদায় কি করে বাঁচতে পারে যে জাতি যে সম্প্রদায় সাজ্জু আহম নিদের নবীকে ক্ষতবিক্ষত করেছে ধ্বংস করেছে সম্মানিত মসজিদের মুসল্লি আপনাকে আমি কি দিয়ে বুঝাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি নিজের ক্ষতি নিজে ঠেকাতে না পারে তাহলে পীর ফকির অলি দরবেশ গাউস কুতুব এরা নিজের ক্ষতি নিজেরে ঠেকাতে পারে কি করে নিজেরে যদি না পারে তা আপনারটা পারবে কি করে আমি বুঝাতে পারি না আল্লাহ তুমি একটু দয়া করো কেন আপনার ভিতরে এ ধারণা আসলো আল্লাহ তুমি রহমত নাজেল করো আল্লাহ আমিন আল্লাহ সাল্লাহ আলহে আল্লাহ বারিক আলহে আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাতাম আলাম আল্লাহ নবী বাদা অশুভ ফল গ্রহণ করা সেরেক কোনো সময় কোনো কাজে অশুভ ফল গ্রহণ করবেন না আল্লাহ তালা বলেন ইন্নে লাতাতাইয়ারনা বেকুম জনগণ বলেছিল যে হে নবীগণ তোমরা শোনো তোমাদের কারণে আমাদের উপরে সমস্যা বালা মুসিবত নেমে এসেছে টাকা পয়সা কমে গেছে ব্যবসা বাণিজ্যে ধ্বংস নেমে এসেছে তোমরাই অশুভের কারণ তোমাদের দ্বারাই আমি মনে করছি অশুভ ফল নেমে এসেছে তারা এই কথা বলল তখন নবীগণ বললেন ইন্না তাইরকুম তৈরকুম মাকুম নিশ্চয় তোমাদের অশুভ ফল তোমাদের সাথে রয়েছে তোমাদের কর্ম তোমাদের কথা তোমাদের অশুভ ফল ডেকে এনেছে আমরা তোমাদের জন্য অশুভ ফল নিয়ে আসিনি আমরা মানুষের জন্য অশুভ ফলের কাজ করি না আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নতাইরাতা শিরকু নিশ্চয় অশুভ ফল গ্রহণ করা শিরক নিশ্চয় অশুভ ফল গ্রহণ করা শিরক নিশ্চয় অশুভ ফল গ্রহণ করা শিরক ইমরান ইবনে হোসাইন রাজিয়াল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মান রাদ্দাথু তিয়ারাতো যে ব্যক্তিকে অশুভ ফল ফিরিয়ে দিল ফাঁকাত আশ্রাকা সে সেরেক করলো অশুভ ফল তাকে ফিরিয়ে দিল কিভাবে কলম ছেড়ে পরীক্ষা দিতে যাবে ছেলে কলমটা ছেড়ে তিনতলা থেকে নিচে চলে গেছে দেখে কলম নিয়ে আসেনি তখন বলছে যে আবার কলম আনতে যাব না যাওয়া ঠিক নয় তাই কলমটা আনতে আর ভিতরে গেল না এটা হলো অশুভ ফল অশুভ ফল তার ধারণা তাকে কাজ থেকে ফিরিয়ে দিল সে এখন কলমের জন্য মানুষের কাছে হাত পাতবে এইটা তার কাছে সহজ কিন্তু ফিরে গেল না যেই কাজে গেছিল সেই কাজে ফল হলো না তখন বলছে যে কোন মহিলার মুখ দেখে যে বের হলাম সেই মহিলার মুখ আমার কাজ হতে দিল না মহিলা অশুভ ফল হতে পারে পৃথিবীর সবচেয়ে দামি বস্তু হচ্ছে মহিলা পৃথিবীর সবচেয়ে সম্মানী বস্তু হচ্ছে মহিলা পৃথিবীর সবচেয়ে উত্তম বস্তু হচ্ছে মহিলা শান্তি দেওয়ার বস্তু হচ্ছে মহিলা তৃপ্তি দেওয়ার বস্তু হচ্ছে মহিলা সার্বিক সুবিধা দেওয়ার বস্তু হচ্ছে মহিলা মহিলাই সারাদিন রান্না বান্না করার পরে কারেন্ট না থাকলে আপনাকে বাতাস পাখাতে এক হাতে বাতাস করে আর এক হাতে খাদ্য পানি আপনার মুখে তুলে দেয় এ হলো মহিলা মহিলাকে আপনি চিনেন মাথায় গোবর আছে এই জন্য আপনি তাকে চাকরি করতে পাঠিয়েছেন ও চাকরি করতে যাবে কেন সর্ব ধরনের সুবিধার জন্য হচ্ছে মহিলা সর্ব ধরনের কল্যাণের জন্য হচ্ছে মহিলা সুখ শান্তি তৃপ্তির জন্য হচ্ছে মহিলা আল্লাহ তালা তাকে এই জন্যই সৃষ্টি করেছেন সে অশুভ ফল হতে পারে কি করে ছি ছি ছি ছি ছি ছি মানুষের আচরণ মানুষের চরিত্র মানুষের জ্ঞান গরিমা নিচে নামতে নামতে এত খারাপ হয়ে গেছে অশুভ কাজটাকে নিয়ে চলে গেছে মহিলাদের কাছে আশ্চর্য অশুভ ফল গ্রহণ করা হারাম কাবিরে গুণা আবু হরাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আরবাউন ফি উম্মতি মিনামরিল আমরিল জাহেলিয়া চারটা কাজে আমার উম্মতে শির করে চারটা কাজ রয়েছে জাহেলিয়াতের যুগের কাজ বন্যতার যুগের কাজ বর্বরতার কাজ যুগের কাজ তার একটা হলো ফি আল ফি সাহাবে বংশের অহংকার করা বংশের অহংকার করা ছেলেমেয়ের অহংকার করা কেন চিনেন না অমুক বংশের আমি কেন আপনি কি আমাকে চিনেন না ওই যে আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ওই যে গোল্ডেন পেয়েছে সব কথা হচ্ছে এটা জাহেলেতের যুগের এটাই নোংরামি এটাই বোকামি এটাই অহংকার এটাই তাকে ধ্বংসের দিকে টেনে নিয়ে গেছে আর যখন মানুষকে মানুষের সামনে পেশ করা হচ্ছে তখন একবারে বংশের উল্লেখ নাম উল্লেখ করে কত প্রশংসা সহকারে যে বলছে অমুকের অমুক গাজীর কি যে বলছে সে নিজেও বুঝে না অথচ আল্লাহ নবী বলছেন কে যদি কারো মুখের সামনে প্রশংসা করে তাহলে যে করছে তার মুখের উপরে মারও মাটি ছুড়ে এবং যার করা হলো তার কমরকে ভেঙে দেওয়া হলো ও ধ্বংস হয়ে গেল ও যদি একটু মনে করে যে ভালোই বলেছে তাহলে আর জান্নাতে যাবে না ভালোই বলেছে বা যদি একটু খুশি হয় তাহলে আর জান্নাতে যাবে না বংশের অহংকার করা জাহেলি যুগের কাজ বন্যতার যুগের কাজ বর্বরতার কাজের যুগের কাজ এটাও শির অত্যানবিল আনসাবে বংশের নিন্দা করা ওই তো এ বংশের অমুক বংশের লোককে চিনো না ছোট লোক বংশ ধনী হলে কি হবে বারো বছর তার ছোট লোকই যায় না ও তো সব নিম্ন শ্রেণীর মানুষ ও তো তার বংশ খারাপ এই কথাটা হচ্ছে জাহেলিয়াতের যুগের কাজ এটা নোংরামি এটা বর্বরতা এটা অসভ্যতা যেটা এখন মানুষ করছে ওটা যেমন করছে এটা তেমন করছে এরপরে রাসুল সাল্লাম বলছেন অলিস্তিস্কাও নজুমে তারকার মাধ্যমে বৃষ্টি হবে এই সিদ্ধান্ত এরকম হিসাব করা হচ্ছে শির্ক এই তারা উঠলে এরকম হয় এই তারা ডুবলে এরকম হয় এই সিদ্ধান্ত হচ্ছে শির নেহা আর বা মানুষজন মরলে খালা ফুফু মা চাচি বাপ দাদা মরলে চিৎকার করে কান্নাকাটি করা হচ্ছে জাহেলি কাজ বন্যতার যুগের কাজ এইখানে যেটা রয়েছে সেটা হলো তারকার মাধ্যমে পানির হিসাব করা শির্ক আবহাওয়ার বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লা আদাওয়া ওয়ালা হামা ওয়ালা সাফারা একজনের রোগ আর একজনের কাছে চলে যায় এই কথাটা ইসলামে নেই এই কথা বলাই সেরে সংক্রমক ব্যাধি রোগ এই কথাটা বলাটাই সেরে একজনের রোগ আর একজনের কাছে চলে যায় তা আল্লাহ রসুল বলছেন যাকে প্রথমে হলো সেটা কিভাবে হলো ওটা কোথা থেকে আসলো এরপরে বলছেন ওলা হাম পেঁচা পাখি মানুষের ক্ষতি করতে পারে এই ধারণা হচ্ছে শির ওলা সাফারা মানুষের পেটে ব্যথা হয় সাপ আছে ছোট ছোট এই কারণে ব্যথা হয় এই ধারণা শির ওলা নেওয়া তারার মাধ্যমে মানুষ পানি চাইতে পারে পানি হতে পারে এই ধারণা শির ওলা গুলা যে ভূত প্যারত বলে কিছু আছে এই ধারণা শির ভূত প্যারত বলে কোনো কিছু নেই পেঁচা পাখি ক্ষতি করতে পারে এই কথা বলে কিছু নেই পেটের এই অসুখ বলে কোনো কিছু নাই সেই সংক্রামক আপনার এই ধরনের ব্যাধি ব্যথা একজনের কাছ থেকে আর একজনের চলে যায় এই ধরনের ধারণা হচ্ছে শির সম্পূর্ণরূপে হারাম রাসুল সাল্লাহ সাল্লাম এটাকে নাকচ করেছেন সম্মানিত দিনী ভাই পীর ফকির অলি দরবেশ কুতুব গাউস আস্তানা কবর মাজার শামুক কড়ি আপনার রিং তাগা বালা দিবস যে কোনো মাধ্যমে আপনি যদি বরকত আছে মনে করেন কল্যাণ হাসিল করতে যান তাহলে শিরিক যে কোনো দিনে যদি কল্যাণ আছে এ কথা মনে করেন তাহলে শির এই কথাটা স্পষ্ট করার আমি প্রাণপণে চেষ্টা করছি আলোচনার সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে এই অংশ আপনি খেয়াল করবেন মালিক ইবনে আশারি আল আসজাই রাজিয়াল্লাহ তালা আনহ বলেন খারাজা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বিন হনাইন হোনাইন থেকে হোনাইনের যুদ্ধের পরে রসুল সাল্লাহ আলি সাল্লাম ওখান থেকে বের হলেন ফা মাররা বেশ সাজারাতেন তিনি একটা গাছের পাশ দিয়ে পার হচ্ছিলেন লীল মুশরেকিন এটা ছিল মুশরেকদের গাছ এটা ছিল হিন্দুদের গাছ ওরা কি করত ইউকালোলাহা জাত আনমাতিন সেই গাছটাকে বলা হতো জাত আনমাত এটা আরবি শব্দ সেই গাছটাকে বলা হতো জাত আনমাত আনমাতের আনমাত অলা সেই গাছটাকে বলা হতো জাত আনমাত সেই গাছটাকে বলা হতো যা তো আনমাত আলাইহা আসলে হাতাহম তারা তাদের তরবারি তাদের যুদ্ধস্ত্র সেই গাছে ঝুলিয়া রাখত তো সাহাবিগন আল্লাহর নবীকে বলছেন এই যে আল্লাহ না তা আনমাতিন কামালাহম জাত আনমাতিন আপনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের জন্য একটা গাছ এভাবে নির্ধারণ করে দেন যেমনভাবে তাদের একটা গাছ নির্ধারিত রয়েছে তারাও তাদের তরবারি যুদ্ধস্ত্র সেখানে ঝুলিয়ে রেখে কল্যাণ বরকত হাসিল করে সুবিধা আছে মনে করে আপনি আমাদের জন্য এরকম একটা করে দেন এই পর্যন্ত বলতে আল্লাহ রসুল প্রথমে বললেন সুবহান আল্লাহ হায় হায় হায় হায় সুবহান আল্লাহ হায় হায় হায় হায় সুবহান আল্লাহ একই কথা একই কথা হাজা কামা কালা কম মূসা এইটা তো সেই কথাই হলো যেমন ভাবে মোসা আলাইসালামের লোকেরা বলেছিল এই কথা তো সেই কথা এই কথা মোসার লোকের কথা এই কথা তো সেই কথা ওই বধ শ্রেণীর মোসা আলাইসালামের সম্প্রদায়ের কথা ছি ছি ছি ছি ছি ছি মোসা আলাইসালামের সম্প্রদায়রা বলেছিল ইজ আল্লানা এলাহান কামালাহম আলেহা ওদের যেমন অনেক মাবুদ আছে আপনি আমাদের জন্য কিছু মাবুদ করে দেন সরস্বতী ভগবতী কালী দুর্গা লাত মানাত ওজ্জা হবল ওদের অনেক মূর্তি আছে আপনি আমাদের জন্য কিছু মূর্তি বানিয়ে দেন তাদের অনেক মাহবুদ আছে আপনি আমাদের জন্য কিছু মূর্তি মাহবুদ বানিয়ে দেন এইটুকু বলার পর আল্লাহ রসুল বলছেন যে ওয়াল্লাজি নফসি বেদিহি আল্লাহর কোসম ওয়াল্লাজি নফসি বেদিহি আল্লাহর কোসম লা তার কাবন্না সুন্নাতামান কানা কাবলাকুম পূর্বের লোকেরা যেসব আচরণ করেছে শিরকে বিদাতে তোমরাও তাই করবে ইহুদি খ্রিস্টান শির বিদাত করতে যা করেছে তোমরাও তাই করবে অবশ্যই অবশ্যই করবে এক পায়ের জুতা যেমন আর পায়ের সমান ওরা যা করেছে তোমরাই তাই করবে এরকম সমানের মতো ওদের যুগে যদি মানুষ গুহি সাপের গো সাপের গর্তে ঢুকে থাকে তোমরাও গুহি সাপের গর্তে ঢুকবে অন্যায় করার জন্য একেবারে হুবাহু ইহুদি খ্রিস্টানের যদি মায়ের সাথে জেনা করে থাকে তোমরাও মায়ের সাথে জেনা করবে তোমাদের আচরণ তাদের সাথে এইভাবে মিলে যাবে কত দুঃখজনক বিষয়টি হলে এত কথা বলতে পারে কি করে আপনি বুঝে নিলেন যে এই জন্মদিবসে কল্যাণ আছে তাই আপনি কেক কাটলেন এই বোকা ছেলে তোমার মা এটা করলো কেন তোমার মা কি বুঝে তোমার মা একজন মুশরেক তোমার বাপ মুশরেক তোমার দাদা দাদি এই বাড়ির সবাই মুশরেক তোমার জাতি মুশরেক পৃথিবীর কোনো দিনে পৃথিবীর কোনো কিছুতে পৃথিবীর কোনো স্থানে পৃথিবীর কোনো ব্যক্তির কাছে কোনো কল্যাণ নেই কল্যাণ মনে করাই শেরেক তার প্রমাণে বোখারি মুসলিমের এই চূড়ান্ত হাদিস বুঝতে না পারলে আবারও বলি রসুল সাল্লাহ সাল্লাম একটা গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন সেই গাছটা ছিল মুশরেকের গাছ সেই গাছের নাম ছিল জাত আনোয়াত তারা তাদের তরবারি যুদ্ধস্ত্র গাছে ঝুলিয়ে রাখত এই দৃশ্য দেখে সাহাবিগুন বললেন আপনি আমাদের জন্য একটা গাছ নির্ধারণ করে দেন তাদের যেমন গাছ আছে আমরাও সেভাবে আমাদের তরবারি যুদ্ধস্ত্র সেখানে রাখবো সেখান থেকে আমরা কল্যাণ বরকত হাসিল করব তারা যেমন করে তখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন সুবহান আল্লাহ আর এটা তো মোসা আলাহ ইসলামের সম্প্রদায়ের কথা গো সুবহান আল্লাহ এটা তো মোসা আলাহ ইসলামের সম্প্রদায়ের কথা মোসা সালামের সম্প্রদায় বলেছিল যে আপনি মাহবুদ করে দেন একটা ওদের যেমন মাহবুদ আছে তো তোমরা এই কথা বলছো মোসালাই সালামের কথার মতো আল্লাহর কসম আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছি আল্লাহর কসম আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছি আল্লাহর কসম এই শের করতে বিদাত করতে খারাপ কাজ করতে অশ্লীল কাজ করতে ইহুদি আর খ্রিস্টান যা করেছে তোমরা তাই করবে এক পায়ের জুতা আর এক পায়ের জুতার সমান যেমন এক পায়ের জুতা আর এক পায়ের জুতার সমান যেমন তোমরা তেমন করবে একটুকু কম করবে না এই কথার নিচে নামতে নামতে নামতে নামতে বলছেন যে ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে তোমরাও করবে বলেন আপনি দিবস পালন করবেন কেন কেন আপনার এই ছবি মূর্তি মূল্যায়ন কর জিনিস হলো কেন আপনার কাছে দিবস মূল্যায়ন কর জিনিস হলো পৃথিবীর কোনো দিন কোনো দিবস কোনো জায়গা কোনো স্থান কোনো ব্যক্তি সেখানে কল্যাণ আছে সেখানে ভালো আছে এটা মনে করাই সেরেক এই জন্য কে বড় ক্ষতিগ্রস্ত বইটা আপনাকে বলতে বলে পড়তে বলেছি অন্তত দশ বার পড়বেন কে বড় ক্ষতিগ্রস্ত বইটা আপনি অন্তত দশ বার পড়বেন বার পড়বেন সম্মানিত দিনই ভাই অনেক আলোচনা থেকে গেল সময়ের ব্যবধানে আমরা পেশ করবো ইনশাল্লাহ এখানে আপনাকে শেষে জরুরিভাবে যেটুকু বলতে চাচ্ছি সেটুকু হচ্ছে এই পৃথিবীর কোনো কিছুর কাছে আশ্রয় চাওয়া যাবে না প্রার্থনা করা যাবে না হ্যাঁ মানুষকে বলা যেতে পারে যে আপনি আমার জন্য দোয়া করেন এ কথা বলবেন আর নিজেই চাইবেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে ইয়াস আলো আহাদকুম কুল্লাহু রব্বাহু মানুষ তার সব কিছু আল্লাহর কাছে চাইবে হাত্তা সিস আ না লেহেজা ইনকাতা এমনকি জুতার ফিতেটা যদি কেটে যায় ছিঁড়ে যায় তাহলে আল্লাহকে বলবে আল্লাহ তুমি ফিতেটা আমার ঠিক করে দাও সেটা কি সেটা আপনি বলবেন আল্লাহ এটা তুমি ব্যবস্থা করে দাও তখন দেখবেন যে চলতে চলতে এটা ব্যবস্থা হয়ে গেল জুতার ফিতে কেটে গেলে ছিঁড়ে গেলে যদি আল্লাহর কাছে চাওয়া লাগে জুতার ফিতে তাহলে বাচ্চা মানুষের কাছে কি করে চাওয়া যায় ব্যবসার সুবিধা মানুষের কাছে কি করে চাওয়া যেতে পারে কোন স্থানে গিয়ে সে কল্যাণ হতে পারে সেটা কি করে হতে পারে জাদু টোনা শের জাদু টোনা হারাম জাদু টোনা কাবিরে গুনা মানুষের সুবিধার জন্য মানুষের ক্ষতি করার জন্য জাদু টোনা মানুষ করতে পারে এ কথা ঠিক কেননা জাদু সত্য তবে তার প্রতিকারের জন্য নাচ ফালাক ছাড়া পৃথিবীর যে কোনো পথ হারাম আল্লাহ রাসুলের উপরে জাদু করেছিল তাই তো উমার রাজি আল্লাহ তালানহ পত্র লিখে বলে পাঠালেন যে ফাত্তল সাহেরানা সাহেরা প্রত্যেক জাদুকার প্রত্যেক জাদুকারনিকে হত্যা করো জাদুঘর এবং জাদুঘরনি জাদু যে করে মহিলা তাদেরকে রাসুল সাল্লাহ সাল্লাম হত্যা করার জন্য খোলাখলিভাবে আদেশ করেছেন তিনি বলেছেন নিশ্চয় শয়তানি মানুষকে জাদু শিখাতো নিশ্চয় ইবলিশ শয়তান মানুষকে জাদু শিখাতো নবীগণ কোনোদিন মানুষকে জাদু শিখাননি রাসুল সাল্লাহ আল্লাহ তালা বলেছেন ইউ মেনুনা বিজিপ্ত ও তাগুত যারা সত্যকে অস্বীকার করে আল্লাহকে অস্বীকার করে নবীকে অস্বীকার করে তারাই জাদুকে বিশ্বাস করে তারাই তাগুত শয়তানকে বিশ্বাস করে তারাই মূর্তিকে বিশ্বাস করে তারাই ভাস্কর্য তৈরি করে তারাই এগুলির সুবিধা আছে মনে করে তারাই মনে মনে এসব মূর্তি তৈরি করে তারা এসব কিছুতে কল্যাণ আছে মনে করে যারা আল্লাহকে অস্বীকার করে যারা নবীকে অস্বীকার করে যারা দিন ধর্মকে অস্বীকার করে তারাই এগুলি করে রাসুল সাল্লাম বলেছেন যে লায়েদ খোলল জান্নাতা মধুবেন খামরিন যে নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খায় ও জান্নাতে যাবে না ও কাতে ও রাহিমিন যে সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে যাবে না ও মোসাদ্দেকুন হেরে যে জাদুকে বিশ্বাস করে সে জান্নাতে যাবে না জাদু টোনাকে বিশ্বাস করা শির জাদু টোনার ক্ষতির দূর ক্ষতি দূর করার জন্য যে কোনো পথ মাধ্যম অবলম্বন করা শির খোলাখলি মনে রাখবেন সম্মানিত দিনী ভাই বিষয়টির উপরে সময় আরও বিস্তারিত আলোচনা করা হবে আজকের জন্য খুদ্বার শেষে আপনাকে বিশেষভাবে সতর্ক করতে চাচ্ছি কল্যাণের জন্য পৃথিবীর কোনো মানুষের কাছে আশ্রয় নেবেন না কল্যাণের জন্য কোনো স্থানের কাছে আশ্রয় নেবেন না কল্যাণের জন্য কোনো বস্তুর কাছে আশ্রয় নেবেন না জুতার ফিতে যদি ছিঁড়ে যায় স্যান্ডেলের সেটা যদি আল্লাহর কাছে চাইতে হয় তাহলে পৃথিবীর সবাই আল্লাহর কাছে চাইতে পারে যে ড্রেনে পড়ে আছে সে আল্লাহর কাছে চাইতে পারে যে তিরিশতলা বিল্ডিংয়ের উপরে আছে সে আল্লাহর কাছে চাইতে পারে আর একমাত্র তিনি সব কিছু দিতে পারেন অন্য কেউ কিছু করতে পারে এই হিসাবটাই সেরেক এটা আপনি মনে রাখবেন খুব জোরালোভাবে বংশ সার্বিক এই সমস্যা থেকে বাঁচার চেষ্টা করবেন আর যে কোনো দিবস যে কোনো দিনে কল্যাণ আছে এই কথাটাকে নিজেকে মুক্ত রাখবেন আমি বিষয়টি বিস্তারিত না বলে কে কে বড় ক্ষতিগ্রস্ত থেকে বিস্তারিত জানার জন্য আন্তরিক অনুরোধ জানিয়ে আজকের খুদ্া এখানেই শেষ করলাম আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ বাড়িতে হাসপাতালে আছি তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো বিশেষভাবে এ দেশে যে শির্কের যতগুলি পথঘাট রয়েছে সেই পথঘটগুলির ব্যাপারে আমাদেরকে সতর্ক সাবধান থাকার সুযোগ তৌফিক দান করো তোমার দরবারে আন্তরিক দাবি রেখে আজকের জুমার খুদ্া এখানে শেষ করলাম সাল্লাহ আলাইহে ওসাল্লাম